حي على الجهاد صوت الملاحم প্রস্তুত হও বীর মুজাহিদ আতঙ্ক হও সব কাফিরের যুদ্ধ করো হত্যা করো জাহান নামে পাঠাও ওদের প্রস্তুত হও বীর মুজাহিদ আতঙ্ক হও সব কাফিরের যুদ্ধ করো হত্যা করো জাহান্নামে পাঠাও ওদের প্রস্তুত হও বীর মুজাহিদ আতঙ্ক হও সব কাফিরের যুদ্ধ করো হত্যা করো জাহান্নামে পাঠাও ওদের এই তোমাকে যেতে হবে পাওনা মেটাতে জানিবে করতে কায়েম আল্লাহর দিন আজ একটাই পথ জিহাদের ও ও ও ও ও ও আহা জামাতবদ্ধ হও দিনের মুজাহিদ ভাঙনিত্য আয়েসি ভোলানি ঐক্যের বন্ধনে মেলাও হাতে হাত হবেই হবে দূর সকল জুলুমা বদ্ধ হও দিনের নিত্য ভাঙনিত্য আয়েসি ভোলানি ঐক্যের বন্ধনে মেলাও হাত হবে দূর সকল জুলুমান শোনো মাজলুমের লাখো মুসলিমের কান্না হাহাকার শত্রুর আঘাতে মুসলিম ভূমি সব হয়েছে উজার শোনো মজলুমের লাখো মুসলিমের কান্না হাহাকার শত্রু রাঘাতে মুসলিম ভূমি সব হয়েছে উজার দূর করে সকল অমানিসা এনে বিজয় ইসলামের করতে কায়েম আল্লাহর দিন আজ একটাই পদ জিহাদের ও ও ও ও ও আ আ আ আ প্রস্তুত হও বীর মুজাহিদ আতঙ্ক হও সব কাফিরের যুদ্ধ করো হত্যা করো জাহান্নামে পাঠাও ওদের প্রস্তুত হও বীর মুজাহিদ আতঙ্ক হও সব কাফিরের যুদ্ধ করো হত্যা করো জাহান নামে পাঠাও ওদের হেই তোমাকে যেতে হবে পানা মেটাতে জালিমে করতে কায়েম আল্লাহর দিন আজ একটাই পথ জিহাদের ও ও ও ও শপথ নিয়ে নাও লড়ব আমরণ অনুমুক্ত আজাদির প্রভাত সমীরণ এ পথ সম্মানের এ পথ মুক্তির তাই জীবন দিয়েছে হাজার লাখ বীর শপথ নিয়ে নাও লড়ব আমরণ অনুমুক্ত আজাদির প্রভাত সমীরণ এ পথ সম্মানের এ পথ মুক্তির প্রদীপ তাই জীবন দিয়েছে হাজার লাখ বীর সেই শহীদানের রক্তের সাগরে উঠেছে তুফান সাধ গাজীরা নতুন জিহাদের দিয়েছে আসান সেই শহীদানের রক্তের সাগরে উঠেছে তুফান স্বাধীন গাজীরা নতুন জিহাদের দিয়েছে আসান সারদাও সেই আহ্বানেতে আজ বন্ধু হও মুসলিমের করতে কায়েম আল্লাহর দিন আজ একটাই পথ জিহাদের ও ও ও প্রস্তুত হও বীর মুজাহিদ আতঙ্ক হও সব কাফিরের যুদ্ধ করো হত্যা করো জাহান নামে পাঠাও ওদের প্রস্তুত হও বীর মুজাহিদ আতঙ্ক হও সব কাফিরের যুদ্ধ করো হত্যা করো জাহান নামে পাঠাও ওদের হে তোমাকে যেতে হবে পাওনা মেটাতে জালিমের করতে আজ একটাই পথ জিহাদের ও ও ও ও আ আ আ আ ও ও ও ও আ আ আ আ